Network, the solution for humanity. আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দু ইয়ামাল আসলাহ ফাইন সলোহা আমালি ওয়াইন ফাসাদাত ফাসাদা আমালি ফিল আউসাদ বি সম্মানিত পিস টিভি বাংলার দর্শক মণ্ডলী আমরা রসুল্লাহ সাল আলাইসাল্লামের সালাত প্রসঙ্গে আলোচনা করছি এ পর্যায়ে আমরা আলোচনা করব বিশুদ্ধভাবে সলাত আদায়ের গুরুত্ব আমরা আগে বলেছি সলাৎ আদায় করতেই হবে বিকল্প কোনো পথ নেই আমি একজন আল্লাহর সৃষ্টি আমাকে আল্লাহ সব কিছুই দান করেছেন কিন্তু তার কৃতজ্ঞতা আমি স্বীকার করি না আল্লাহ রব্বুল আলমেন বলছেন সোরা জারিয়াত ছাপ্পান্ন নম্বর আয়াতে অমা খলাক্তুল জিন্নাওয়াল ইংসা ইল্লা আলিয়া আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি এই জন্য যে তারা আমার ইবাদত করবে কিন্তু সেই এবাদতটা কি আমি করলাম আমি হেলাই খেলাই কাটিয়ে দিলাম এবার আহ্বান জানাবো মুসল্লি ভাইদেরকে যারা আমরা সালাদ করি তারা কি একটিবার ভেবে দেখেছি আমার সালাদটি শুদ্ধ হচ্ছে কিনা আর যতক্ষণ পর্যন্ত আমি বিশুদ্ধভাবে রাসুলের তরিকায় সালাত না আদায় করব। ততক্ষণ পর্যন্ত আমার মধ্যে একাগ্রতা আসবে না খোসো খুঁজো আসবে না নম্রতা আসবে না ভীতি তো আসবে না প্রথম শর্ত তাহলে আমাকে সালাদটি আদায় করতে হবে বিশুদ্ধভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন ফওয়াইলুল্লিল মুসল্লিন আল্লাদিন আহম আং সলাতিহিম সাহুন ওয়াইল নামক শাস্তি মুসল্লিদের জন্য যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন আল্লা দিন আহমে রাউন যারা সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য তাহলে সালাত আদায় করতে হবে একাগ্রতার সাথে সালাতের ব্যাপারে কখনো উদাসীন হওয়া যাবে না আমি আপনি কি একটিবার ভেবে দেখেছি এই এবাদত এই সালাতেরই হিসাব কাল কেয়ামতের মাঠে প্রথম নেওয়া হবে তাবরানি আওসাতের মধ্যে সহি সনদে বর্ণিত হয়েছে হাদিস সংখ্যা এক হাজার আটশো উনষাট আল্লাহ রসুল বলছেন আউ্লুমা ইউহাসবর বিহিল আব্দুল কিয়ামা আসলাহ কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব না হবে সলাতের ফাইন সলোহাত সলোহা সাইরু আমালি যদি সলাত সঠিক হয় তাহলে ওই বান্দার সমস্ত আমুল সঠিক হবে ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি যদি সালাদটা ফাসেদ হয়ে যায় সালাদটা তার যদি নষ্ট হয় তাহলে অন্য অন্য সমস্ত আমল বান্দার নষ্ট হয়ে যাবে আমি সালাদ ব্যতিরিকে অন্য যত এবাদতই করি না কেন হজ জীবনে পঞ্চাশ বার করি কোটি কোটি টাকা আমি জাকাত দেই মানুষের কল্যাণমূলক কাজ করি আমি দান করি আমি সিয়াম পালন করি কোনোটাই আল্লাহর দরবারে কখনো কাজে লাগবে না যতক্ষণ পর্যন্ত আমি বিশুদ্ধভাবে সালাত আদায় না করব। সালাদটিকে এমনভাবে দেখা হবে যদি আমার সালাতের ক্ষেত্রে কোনো ঘাটতি চলে আসে তখন দেখা যায় তার নফল সালাত আছে কি না তাহলে সালাতের বিকল্প যে কিছু নেই এখানে বোঝা যাচ্ছে আর সালাদটা আমাকে বিশুদ্ধভাবে আদায় করতে হবে এছাড়া নয় রসুল্লাহ সাল আলহিহাসাল্লামের যুগেই একজন সাহাবে সালাত আদায় করলেন তার সালাত কাল রসুল বললেন ফা ইন্নাকাল্লাম তুসল্লি তুমি সালাত আদায় করনি সকল মুসলিম ভাই ও বোনকে বলতে চাই যে এই মূলনীতিটি আপনি প্রথমেই মনে রাখুন আল্লাহ রসুল বলছেন সহি বুকারি ছয়শো একত্রিশ নম্বর হাদিস পৃষ্ঠা অষ্টআশি প্রথম খণ্ডের অষ্টআশি পৃষ্ঠা আল্লাহ রসুল বলছেন সল্লু কামা রয় তুমুনি উসল্লি তোমরা সালাত আদায় করো ওইভাবেই যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ হ্যাঁ এখন তো রাসুলকে আমরা সালাত আদায় করতে দেখিনি কিন্তু সাহাবাকেরাম যেভাবে সালাত আদায় করতে দেখেছেন এবং তারা যেভাবে বর্ণনা করেছেন ঠিক আমাকে ওইভাবে সালাত আদায় করতে হবে আমাকে পুঙ্খনপুঙ্খ রূপে স্মরণ রাখতে হবে জানতে হবে আমার সালাদটি ঠিক রাসুল্লাহ সাল আলী আসাল্লামের সালাতের মতো হচ্ছে কিনা আর এই পদ্ধতিটা হাদিসের গ্রন্থসমূহে লিপিবদ্ধ আছে আল্লাহর পক্ষ থেকে এই বিধান সংরক্ষিত লিপিবদ্ধ আছে সেখানে খুলে আমি দেখব সালাত আল্লাহ রাসুল কিভাবে আদায় করতেন সাহাবিরা কিভাবে বর্ণনা করেছেন এখানে একটি বিষয় হলো সালাত বলতে শুধু ফরজ সালাত নয় ফরজ সালাত সহ সোননাথ সালাত বিতির সালাত সালাতুল জানাজা ইদাইন তাহাজ্জদ সালাতুল তারাবি যত রকমের সালাতুল ইশরাক বলি যত রকমের সালাত রয়েছে সমস্ত সালাতে আমাকে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মতো আদায় করতে হবে এটাই আল্লাহ রাসুলের আহ্বান সুতরাং আমি যে কোনো সময়ে সালাত আদায় করলে হবে না যখন কোনো সালাত আমার ভুল হবে ভুলে যাব তখন সেটার ব্যাপারে একটু অন্য বিধান যখনই স্মরণ হবে তখন পড়ে নেব কিন্তু ইচ্ছাকৃত আমি কি সর্বদা সালাত দেরি করে পড়তে পারি কি তাহলে নির্দিষ্ট ওয়াক্ত থাকার কি প্রয়োজন ছিল আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন সোরা আল বাকারা দুইশো আটত্রিশ নম্বর আয়াতে হাফিজ আলা সলাওয়াতে ও সলাতিল মুস্তা সমস্ত সালাতকে তোমরা হেফাজত করো বিশেষ করে সলাতুল বুস্তা বিশেষ করে আসর সালাতের ব্যাপারে খুব সজাগ থাকো সঠিক ওয়াক্তে আসর সালাতকে আদায় করো আজকে আমরা সালাত আদায় করি কিন্তু সময় সম্পর্কে সচেতন নয় তাহলে প্রথম ধাক্কাতেই প্রথমেই আমি যদি সঠিক সময়টা নির্ধারণ করে নিতে পারি তাহলে আমার অন্তরটা পরিষ্কার হবে অন্তত এই ক্ষেত্রে যে আমি সঠিক সময়ে সালাত আদায় করার জন্য প্রস্তুত নিচ্ছি আল্লাহ রাবুল্লা আলমিন বলেন সৌরা আল মমিনুন নয় নম্বর আয়াতে মমিনদের বৈশিষ্ট্য তাদের সম্পর্কে বলছেন যারা সালাদকে নির্দিষ্ট ওয়াক্তে পড়ে সুন্দরভাবে পড়ে হেফাজত করে তাহলে বোঝা যাচ্ছে যে সালাত অবশ্যই নির্দিষ্ট একটি সময়ে আমাকে পড়তে হবে যদি কোনো ক্রমে সালাত কাজা হয়ে যায় তাহলে যখন স্মরণ হবে যখন ঘুম থেকে উঠব তখনই পড়ে নিব কিন্তু আমি স্বাধীনভাবে কোনো সালাদকে কখনো দেরি করে পড়তে পারি না দেখুন না আমরা দেখে এসেছি যুদ্ধের মাঠেও রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন ওক্ত মতো খাইবারের যুদ্ধের দিনে আল্লাহ রাসুল ওক্ত মতো সালাদাই করতে পারলেন না শেষে জহর আসর মাগরে বেশা একসঙ্গে তিনি আদায় করলেন মাগরেব সালাতের পরে যা সহি বুখারিতে সেই মুসলিমে হাদিস রয়েছে আমরা এক্ষেত্রে বুঝতে পারি যে তিনি ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করার ব্যাপারে অত্যন্ত সচেতন ছিলেন একদিন বা দুই দিন জীবন এমনটি ঘটেছে যুদ্ধের তীব্রতা এতই কঠিন ছিল যে আল্লাহ রাসুল সালাত আদায় করতে তখন পারেননি কিন্তু অন্যান্য যুদ্ধে দেখা গেছে যে শত্রুর সাথে মোকাবেলা করা অবস্থাতেও সালাতের সময় হয়ে গেছে তখনই সালাত আদায় করে নিয়েছেন তাহলে সময়টি কত বড় গুরুত্বপূর্ণ সোরায় নেশা একশো তিন নম্বর আয়তে সে কথাই আল্লাহ রব্বুল আলম বলে দিয়েছেন যে মমিনদের উপরে সালাত নির্দিষ্ট ওয়াক্তে ফরজ করা হয়েছে নির্ধারণ করা হয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বলে দিচ্ছেন যে মমিনদের উপরে সালাদকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট একটি ওয়াক্তে কিন্তু সেই ওয়াক্তটা আমরা যথাযথভাবে আদায় করতে পারি না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ফজরের সালাত কখন আদায় করতেন ফজরের সালাত আদায় করতেন তিনি নিয়মিত গলাসে অর্থাৎ অন্ধকারে যা হাদিস সেই বুখারি মুসলিমে বর্ণিত হয়েছে অনেক হাদিস আসছে এই মর্মে যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ফজরের সালাত অন্ধকারে আদায় করতেন আওয়ালক্তে সালাতাদার ব্যাপারে জিজ্ঞেস করা হলো আইউল আমলে আফজাল আল্লাহ রাসুল আমল সমূহের মধ্যে সর্বোত্তম আমল কোনটি আল্লাহ রাসুল বললেন আফজালুল আমালে আসলাতুলি আউ্বালে ওয়াক্তিহা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এ পর্যায়ে একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবার ফিরে আসছি ইনশাল্লাহ সালামু আলাইকুম ওরহমতুল্লাহ যে কোনো সময় যে কোনো সময় যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় জানতে অজান্তে ছোট বড় ভুল হতে পারে শেখ বদরুদ্দুজান নদী তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রায়শ্চিত্ত করে মহান আল্লাহ তাদের নিশ্চয়ই মাফ করেন কি করে খাঁটি তওবা জান্নাতের দরজা খুলে দেই তা জানতে হলে দেখুন তওবা ও ইস্তেকফার শুধু পিস টিভি বাংলায় দেখুন তৌবা ও ইস্তিকফার প্রতি শনিবার সন্ধ্যা পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহান কোরআনকে রাখবেনই কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আলোচনা করছিলাম বিশুদ্ধভাবে সালাতদার বিষয়টি আর আমাদের একটা স্মরণ রাখতে হবে শুধু একটি সালাত না আমি ফরজ সালাদ যেভাবে আদায় করব। ঠিক সোননাথ সালাত ওইভাবে আদায় করব। ওই পদ্ধতিতে আদায় করব। লক্ষ্য রাখব আমার এই সোননাথ সালাদটিও রাসুলের পদ্ধতি অনুযায়ী হচ্ছে কিনা বিতির সালাদটা রাসুলের পদ্ধতি অনুযায়ী হচ্ছে কিনা জুমার সালাদটা রাসুলের পদ্ধতি অনুযায়ী হচ্ছে কিনা জানাজার সালাদ রাসুলের পদ্ধতিতে হচ্ছে কিনা ঈদের সালাদ তারাবির সালাত তাহাজ্যতের সালাত এইগুলো রাসুলের পদ্ধতি হচ্ছে কিনা সবগুলোই খেয়াল রাখতে হবে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত দর্শক মণ্ডলী একটু লক্ষ্য করুন আল্লাহ রসুল সাল আলহিহাসাল্লামের যুগে মসজিদে নববীতে আল্লাহ রাসুলের সামনে তারই এক সাহাবি সালাত আদায় করলেন আর সেই সালাতকে তিনবারই তিনি বললেন তুমি সালাত আদায় করোইনি বিশেষভাবে লক্ষণীয় আল্লাহ রসুলের সামনে সালাত আদায় করা আর সাধারণ মানুষের সামনে সালাত আদায় করা কখনোই এক নয় আরও উল্লেখ্য যে তাহলে দ্বিতীয়বার গিয়ে কত সুন্দর করে সালাত আদায় করেছে যদি আপনাকে আমি যদি বলি বা আরও কোনো একজন জ্ঞানী ব্যক্তি যদি বলে বাবা তুমি দুই রাখাত সালাত আদায় করো তো দেখি আমার বিশ্বাস আপনি জীবনে যত সুন্দর করে সালাদ আদায় না করেছেন আজকে সুন্দর করে সালাদ আদায় করবেন রসুল মোহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লাম যখন ওই সাহাবিকে বললেন তুমি সালাদ পড়ো তুমি সালাদ নি সালাদ আদায় করো নি যদি এটা হয়েই থাকে তাহলে তার অবস্থাটা কি তাহলে অত্যন্ত সুন্দরভাবে সালাদ আদায় করলেন তিনবার আদায় করার পরে তার সালাদ সদ্য হয়নি তাহলে আমার সালাত আপনার সালাত হচ্ছে কিনা একটিবারও কি দেখবেন না আপনি কি একবারও ভেবে দেখলেন না যে সালাদ শুধু আদায় করলেই হয় না বিশুদ্ধভাবে রাসুলের তরিকায় আপনাকে আমাকে সালাদ আদায় করতে হবে বিকল্প কোনো পথ খোলা নেই এখানে দেখুন একটা অর্থ করা যায় ফাইন্না কালাম তো সল্লি বলতে পারতেন মা সল্লাইতা তুমি সালাদ পড়নি এটা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলতে পারতেন কিন্তু লাম তুসল্লি বললেন কেন এখানে আপনি ভেবে দেখুন লাম শব্দটি আরবিতে আসে তখনই যাকে বলা হয় জাহাদ একেবারে অস্বীকার মানে কোনো দিনই পড়েনি আর মা যদি আসে তাহলে এখন তুমি করনি এখন তুমি খাওনি এখন তুমি বলনি মা কুলতা এখন মানে বলনি আগে হয়তো বলেছ এখন বলনি কিন্তু যখন বলা হবে কথাটি লাম তুসল্লি লাম তাকুল তখন অর্থ হবে কোনো দিনই খায়নি তুমি খাওনি কোনো দিনই সালাদ পড়নি এই অর্থ হবে দুইটা অর্থ একটু পার্থক্য আছে সম্মানিত দর্শক মণ্ডলী এমনভাবে ব্যক্তি সালাদ আদায় করলেন রাসুল বললেন তুমি সালাদ পড়ইনি অর্থাৎ জীবনেও সে সালাদ পড়েনি এই ব্যাখ্যা আমার কাছ থেকে নিতে হবে না স্বয়ং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি হুজাইফা থেকে আমরা ব্যাখ্যাটা নিতে পারি সহি বুখারির প্রথম খণ্ডের একশো বারো পৃষ্ঠা খুলুন হুজাইফা রজি আল্লাহ আনহ তিনি একদিন দেখলেন এক ব্যক্তিকে সালাতাদাই করছে ওই ব্যক্তি রুকু এবং সেজদা ভালো করে করল না তাকে ডেকে আনলো হজাইফা রজি আল্লাহ আনহ বলছেন যে তুমি কতদিন থেকে সালাতাদাই করছো হজাইফা রজি আল্লাহ আনহর প্রশ্নের জবাবে ওই সাহাবি জবাব দিলেন যে মঞ্জু আর যে এই অংশটুকু নাসাইতে হাদিস সংখ্যা তেরোশো বারো সহি সনদে বর্ণিত হয়েছে হোজাইফাকে জবাব দিচ্ছেন আনুমানিক চল্লিশ বছর থেকে হোজাইফা বললেন মা সাল্লাইতা তুমি সালাত আদায় করনি লাউ মোত্তা আলা হাদা মোত্তা আলা গৈরিল ফিতরাতে আল্লাতি ফাতারাল্লাহ মুহাম্মাদান সাল্লাহ আলহি আসাল্লাম সম্মানিত দর্শক মণ্ডলী এবার হুজাইফা ঘোষণা করলেন দেখো তুমি যদি এইভাবে সালাত আদায় করতে করতে মারাও যাও তবুও মোহাম্মদের উম্মত হিসাবে মারা যেতে পারবে না মোহাম্মদের উম্মতের বাহিরে মারা যাবে এত বড় কড়া বক্তব্য দিলেন চল্লিশ বছর সে সালাত আদায় করেছে এই সালাত হয়নি সালাত তার কোনো কাজে লাগেনি হুজাইফা স্পষ্টভাবে বলে দিলেন যে তুমি যদি এইভাবে সালাত পড়তে পড়তে মারা যাও তাহলে মোহাম্মদের উম্মত দাবি করতে পারবে না তাহলে বোঝা যাচ্ছে সালাত আদায় করার পরেও একজন ব্যক্তি মুসলিম থাকে না মুসলিম থেকে বের হয়ে যায় তাহলে আমাকে আপনাকে বিশ্লেষণ করতে হবে সালাদটা কিভাবে আদায় করব। সকল ভাই এবং বোনকে বিনীত কণ্ঠে আহ্বান জানাতে চাই একটিবার ভেবে দেখুন একটি বার চিন্তা করে দেখুন আমার সালাদটি রাসুলের তরিকায় হচ্ছে কিনা ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আমি একশোর অধিক মসজিদে সালাত আদায় করেছি কোনো মসজিদেই আমি রসুল্লাহ সাল আলাইসাল্লামের সালাদ দেখিনি এবং আহমদ বিন হাম্বল মারা গেছেন দুইশো একচল্লিশ হিজড়িতে জন্ম তার একশো চৌষট্টি হিজড়িতে তাহলে আমি একটু বিশ্লেষণ করে দেখি এটা তো দূর অতীত অনেক দিন হয়ে গেছে অনেক দিন আগের কথা সে যুগে যদি সালাদকে সালাদ বলে গণ্য তারা না করতেন ইমাম আহমদ বিন হাম্বল অত্যন্ত দুঃখ করে বলেছেন এই কথাটি তাহলে আজকের যুগের অবস্থাটা কি হতে পারে মসজিদে মসজিদে সালাত আদায় করছি কিন্তু সেই সালাদটি রাসুলের তরিকায় হচ্ছে না কিন্তু আল রাসুল মূলনীতি দিয়ে গেছেন সল্লু কামা রয়তু মুনি উসল্লি তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছ কে যে কোন তরিকে সালাত আদায় করছে তার হিসাব নেই যদিও বা যারা সালাত পড়ে না তাদের সংখ্যাই বেশি এখানে একটি খুব আক্ষেপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় হলো এই যখনই আমি বা আপনি বিশুদ্ধভাবে সালাত আদায় করার জন্য মানুষকে নসিহত করি বলবো যে ভাই এইভাবে না করে আপনি এইভাবে করুন তখনই এক শ্রেণীর মানুষ বলবে এবং বলে থাকেন যারা সালাত আদায় করে না তাদেরকে সালাত পড়ার কথা বলা হচ্ছে না যারা সালাত পড়ছে আদায় করছে তাদের শুধু ভুল ধরা নিয়েই ব্যস্ত আমি বলতে চাই একটু ভেবে দেখুন পরিশ্রম করে বিফলে যাওয়াটা কত আর পরিশ্রম না করেই বিফলে যাব কেমন যারা সালাত পড়ে না তাদের নিয়ে কোনো কথা নেই তারা নিঃসন্দেহে জাহান নামের কীড়নক কিন্তু যারা সালাত পড়ে এই পরিশ্রম করে তাদেরকে এই পরিশ্রম নষ্ট করবে এই সুযোগটা কেন দেওয়া হবে বড় কথা যদি সালাতের ভুল পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলী ওয়াসাল্লাম যদি ধরতে পারেন তাহলে আমি কেন সালাতের ভুল ধরতে পারবো না আমি কি সালাতের ভুল ধরার অধিকার রাখি না হজেই হজেইফা রাজিয়ালহ যদি প্রকাশ্যে বলতে পারেন তুমি যেভাবে সালাত আদায় করছো এইভাবে সালাত চল্লিশ বছর থেকে আদায় করছো তো এইভাবে আদায় করতে যদি তুমি মারাও যাও একজন ব্যক্তি বয়স উপনীত হয়েছে আশি বছর কিন্তু জীবনেও সে রাসুলের তরিকা অনুযায়ী সালাত আদায় করেনি নিঃসন্দেহে তার সালাত কখনোই গ্রহণযোগ্য হবে না আর বড় কথা হলো এটা মনে রাখতে হবে আমার সালাদটি যদি শুদ্ধ না হয় অন্য আমল তো আমার গ্রহণ করাই হবে না শুদ্ধ হওয়ার প্রশ্নই আসে না এখানে একটু লক্ষ্য করলেন না যে সালাত কত বড় বিষয় এক নম্বর যদি কোনো ব্যক্তি সালাত আদায় না করে অন্য আমলের দিকে ভুরুক্ষেপ করা হবে না অন্য আমলের প্রশ্নই আসে না দ্বিতীয় কথা হলো সালাত আদায় করে যদি বিশুদ্ধভাবে সালাত আদায় না করা হয় তাহলে অন্য যত আমল আমি করি না কেন সমস্ত আমলই অগ্রহণযোগ্য বাতিল বলে গণ্য হবে ওই আমুল আমার জন্য গ্রহণযোগ্য হবে না কারণ সালাত হলো শর্ত যদি শর্ত না থাকে অ্যাডমিট কার্ড যদি না থাকে তাহলে আপনি কি পড়েছেন কি পরীক্ষা দেবেন সেটা আপনার দেখার প্রশ্নই আসবে না এই জন্য সালাতের মর্যাদা এত আমি বিনীত স্বরে আহ্বান জানাতে চাই প্রত্যেক ভাই ও বোনকে যে দেখুন আপনার সালাদটি একটি বার আপনি লক্ষ্য করে দেখুন আপনার সালাদটি সঠিক আছে কিনা দেখুন আল্লাহ আপনাকে ব্রেন দিয়েছেন আল্লাহ আপনাকে বুদ্ধি দিয়েছেন আল্লাহ আপনাকে মেধা দিয়েছেন অধিকাংশ শিক্ষিত মানুষ যদি একটিবার আমরা লক্ষ্য করি যে দেখি তো সালাদটা শুদ্ধ হচ্ছে কিনা দেখুন যে কোনো মানুষ বই লিখে দিল সালাতের উপরে আর আপনি সেই বই দেখে সালাত শুরু করলেন এটা আপনার উচিত নয় আপনার উচিত হবে ওই বইটি রেফারেন্স ভিত্তিক কিনা দলিল ভিত্তিক কিনা পৃষ্ঠা নম্বর আছে কিনা হাদিস নম্বর আছে কিনা খণ্ড নম্বর আছে কিনা অধ্যায় উল্লেখ আছে কিনা অনুচ্ছেদ উল্লেখ আছে কিনা এই উল্লেখ থাকলে তারপরে আপনি সেই বই দেখে সালাত আদায় করা শুরু করুন অসংখ্য বই বাজারে আছে আর সেটা কিনেই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 বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়